যখন কতকগুলি পেলেন না নিত্যপ্রিয়াগণের সঙ্গ তখন তাদের দেহে কিছু প্রাকৃত অংশ থেকে গেল মহাভাব তো এখন হয়নি সুতরাং প্রতিগণ দেখতে পেলেন স্পর্শ করতে পেলেন এত রাত্রে কোথায় যাচ্ছে কৃষ্ণের বাঁশি বাজছে প্রাণ ধরে আকর্ষণ করছেন তিনি তখন দ্বার করে দিলেন তখন ওরা মেজেতে বসে গেল সেইখানে সুকমুনি বলছেন দুঃসহ প্রেষ্ঠ বিরহ তীব্র তাপ ধুতা শুভা ক্ষীণ মঙ্গলা তমেব যার দেহং সদ্য প্রক্ষীণ বন্ধনা আর গোবিন্দকে চিন্তা করতে করতে হৃদয়ে ধ্যানে নিয়ে এসে গেলেন তার উদয়ে যে সুখ সেই সুখের দ্বারা যত পুণ্য ভোগ ছিল সব ভোগ হয়ে তখন যেহুর গুণময়ং দেহন সিদ্ধ প্রক্ষিণ বন্দনা তখন তাদের সেই গুণময় অংশটির গুণময় দেহ নাশ হয়ে গেল তারা সেই কৃষ্ণকে তারা যা দিতে লাভ করলেন উপপতি ভাব কিন্তু দেখুন এখানে যত সমস্ত আমাদের পাক্ষাগার আছেন সবাই স্বীকার করছেন যে এদের ছিল কিন্তু আমাদের গোস্বামী পাপ তা স্বীকার করছে বলছেন এমন কোনো পাপ নাই যে পাপ কৃষ্ণ বিরোহে যে পাপ প্রাপ্ত হয় পাপ এমন কোনো পাপ আছে আর কৃষ্ণ মিলনানন্দে যে পুণ্য না আছে এরকম কোনো পুণ্য আছে এ তো পাপ পুণ্যের অনেক উপারে জিনিস প্রেম না হলে কৃষ্ণ বিরহ হবে না আর কৃষ্ণ মিলনও হবে যেখানে প্রেম সেখানে পাপ পুণ্যের সমস্যাটা কোথায় সুতরাং আমাদের গোসাই পাদগণ এদের যে প্রারব্ধ ও প্রারব্ধকে স্বীকার করে আরে প্রারব্ধ তো সাধক দেহে নাশ হয়ে গেল এমনকি মহাপ্রভু বলেন দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসমর্পণ সেই দেহ করেন তার চিদানন্দময় চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজয় সাধক দেহে প্রারব্ধ নাশ হচ্ছে আর এরা তো গোপী দেহ পেয়েছেন সাক্ষী এখানে প্রারব্ধের কিন্তু বলা হচ্ছে এই কথাটি যে এই যে মহাভাব এই মহাভাবের মধ্যে কৃষ্ণ বিরহে জ্বালা আর শ্রীকৃষ্ণ মিলন ধ্যান ধ্যানানন্দে শ্রীকৃষ্ণ মিলনের যে একটা আনন্দ এটি প্রচুর পরিমাণে না বর্ধিত হলে কখনো মহাভাব মহাভাবের জ্বালাটি হচ্ছে মহাভাবের একটা বিশেষ বৈশিষ্ট্য এখন বহুদিন নিত্যপ্রিয়াগণের সঙ্গে অনেক দিনে ধীরে ধীরে ধীরে ধীরে যে কৃষ্ণ বিরহ এবং কৃষ্ণ মিলনানন্দের সুখ দুঃখে এদের ফলটা পাক মানে সেই মহাভাবে পূর্ণ হতো জিনিসটা সেটি হঠাৎ হয়ে গেল সঙ্গে সঙ্গে কৃষ্ণের বিরহ হলো যখন বাধা পড়ে গেল তখন আর জানি কৃষ্ণ এসে গেলেন মিলন আনন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল মহাভাব হয়ে গেল ওই গুণময় দেহ এটা কিচ্ছু না গুণময় দেহ নাই হ্যাঁ, রাসের প্রথম অবস্থাতেই প্রথম সময়ই একেবারে এতগুলা দেহ নাশ হয়ে যাবে অমঙ্গলময় ব্যাপ এতগুলা মানুষ মরে যাবে না এত মঙ্গলময় রাস দেহ বলতে এখানে কোনো কথা নেই গুণময় অংশটিকে বলা হয়েছে গুণময় অংশটা চলে মহাভাব প্রাপ্ত হয়ে তারা অন্যান্য ব্রজ সুন্দরীগণের মতো রাস প্রাপ্ত হলেন কেউ বলেন সেই দিনেই সকলের পেছনে গেলেন কেউ বলেন তার পরের দিনে রাস তোলেন এইরূপ গোস্বামী পাদ গণের বিচার কিন্তু সেই প্রকার এরা বলছেন যে কর্মসাপ মানে কি যদি কেউ এইরূপ ব্যাখ্যা করে এই অংশের যে দুঃখ দিয়ে আর কলমসকে নাশ করে তাহলে ব্যাখ্যাটা বলবো যে হ্যাঁ কারণ দুঃখ ছাড়া তো তুমি কিছু দেবে না এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাল বললেন দুঃখ দান করে কলমস্নাস করো তুমি এইরূপ ব্যাখ্যা হবে এই কর্মসাপ হম শব্দের আর গোস্বামীপাল লিখছেন শ্রবণ মঙ্গলম কিঞ্চ শ্রবণ শ্রবণে নৈব মঙ্গলং মঙ্গলং ইতি শ্রীয়তে নত অনুভূতি তথ্য দেখুন গোপিকার ভাবে কি অর্থ আমরা শ্রবণ মঙ্গলং শব্দের ব্যাখ্যা করেছি এর পূর্বে যেটা সহজ সরল অর্থ প্রেমময় অর্থ স্বাভাবিক ভাবে যে অর্থটা এর পূর্বে আলোচনা করেছিলাম কিন্তু আজকে আজকেরই কথা এক সকালবেলা এক ভক্ত মহোদয় আমাকে বললেন হ্যাঁ, বললেন দেখুন শ্রবণ মঙ্গলং এই শব্দের ব্যাখ্যা করলেন আর কিন্তু তৃপ্তি হলো না মনে হলো যে আরো কিছু হলে ভালো এইটি হচ্ছে ভক্তি সভা সত্যিকার আমরা কেন সনকাদি ঋষিগণ যেখানে হরিকতা শুনছেন সেখানে সুতমুনিকে কি বলছেন সুতমুনি হরিকথা বর্ণনা করে যাচ্ছেন বলছেন আপনি তো বলছেন কিন্তু তৃপ্তি হচ্ছে কই আর একটু বেশি করে বলুন না বয়ন্তু নবী তৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে সাধু সাধু পদে পদে লীলাগুলো বলে যাচ্ছেন কিন্তু আমাদের মনে হচ্ছে আর একটু হলে ভালো কম হচ্ছে যান ময়ন্ত না বিত্রিক উত্তম শ্লোক বিক্রমে এই ভগবানের গুণে আমাদের মন হচ্ছে কই যেন আরো আরো আরো ঠিক কথা এ হচ্ছে ভক্তির লক্ষ্য অতৃপ্তি আরো বলে ভালো এখন সেইখানে আমাদের গোস্বামী পাদ বলছেন যে সত্যি তৃপ্তি তিন প্রকারে আসে খেতে খেতে খেতে যখন পেট ভরে তখন আর রুচি হয় না এই তো অরুচি তিন রকমের আছে খেতে খেতে খেতে পেট ভরলে আর রুচি হবে না এক দ্বিতীয় হলো এই যে যদি রসজ্ঞান না থাকে তাহলে রুচি হবে মানে হয়তো আপনি মিষ্টি খেতে ভালোবাসেন না অন্যের কাছে খুব মিষ্টি কিন্তু আপনি বলবেন ওইটা দেবেন ওটা বলবেন যেহেতু তার রসজ্ঞান আপনার নাই তোমার রসজ্ঞান যদি না থাকে তাহলে এই বুদ্ধি আসে হয়েছে আর কত ব্যাখ্যা করবেন মহারাজ আরে এত বাড়িয়ে কথা জ্ঞান না থাকলে হয় আর তৃতীয়ত হচ্ছে বস্তুটা রাস্তাদন না থাকলে রাস্তাদন না থাকলে কে খাবে তো ব্যাখ্যাকার এই শ্লোকে টিকাতে লিখছেন বললেন দেখুন এই যে খেতে খেতে খেতে হরি কথায় পেট ভরবে সেটি সম্ভবপর নয় তার কারণ মুখে খাওয়া নয় হরি কথাটা কানে খাওয়া তো যখন কানে প্রবেশ করছে কানে তো আকাশের গুণ আছে শব্দ আকাশ কি ভরে হরিকথায় কোনোদিন ভক্তের কান ভরে না বেড়েই যাচ্ছে পিপাসা যত আসছে তত বাড়ছে সুতরাং আকাশের গুণ কানে আছে তাহলে ওটা তো জ্ঞান আর রসজ্ঞান যদি না থাকে বললে হ্যাঁ তা না থাকতে পারে আমি মুখ্য মানুষ কিন্তু মহাজন বললেন রসজ্ঞান হরি কোথায় না থাকার কথা নয় কিসে বললেন আপনার গুণে নয় ওর গুণে আপনার অসজ্ঞান আসবে আপনার গুণে অসজ্ঞান আসবে নাকি যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজিবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত ওটা শুনলেই হবে ওটা আপনার বিদ্যা বুদ্ধি ইত্যাদির দরকার লাগে হরিকথার গুলো উৎসাহে তাহলে ওটাও কেটে গেল হরিকথা সম্বন্ধে রসের যে অনুভূতি রসের সংস্কার ওটাও আর হচ্ছে না কারণ হরিকথার গুণেই রসের জ্ঞান এসে তারপর শেষেরটা যদি বস্তুই সাধু না হয় মুনিগণ বললে এই জন্যই তো বললাম সাধু সাধু পদে পদে ওটাও কেটে গেল বয়ন্তন ভিত্তিপাম উত্তম শ্লোক বিক্রমে যাচ্ছেন না তাং রসে জ্ঞানাং সাধু সাধু পদে প্রত্যেক পদে পদে সাধু অক্ষরে অক্ষরে সাধু সুতরাং অলঙ্গ দিয়ে আসার কোনো হেতুই নেই যে শ্রবণ মঙ্গলম কথায় ভক্তের মন প্রাণ হচ্ছে না এত সুন্দর এই কথাটি ব্রজ সুন্দরীগণ বলেছেন এরা কিন্তু কি আত্মীময়ী ভাবে কৃষ্ণকে কি বলছেন হ্যাঁ, বলছেন দেখো তোমার কথা শ্রবণ মঙ্গলং শ্রবণে নৈব মঙ্গলং মঙ্গল ইতি শুরু হতে লোকে বলে কৃষ্ণ কথা মঙ্গলময় মঙ্গলময় এটা আমরা কেবল কানে শুনি কিন্তু কিছু অনুভব করতে পারি না কেবলমাত্র কানে শুনি কৃষ্ণ কথা মঙ্গলময় মঙ্গলময় কিন্তু অনুভব নেই করতে পারি না কারণ যার কথা সেই কথনীয় ভগবান তুমি কি আমাদের কোনোদিন মঙ্গলময় রূপে নিজেকে আমাদের নিকটে প্রকাশিত করেছ আনন্দময় বা মঙ্গলময় রূপে এদের যে বিরোহের এর আতিশয্য আত্মি উৎকণ্ঠা তাতে সত্যি উনি কিভাবে এদের মনে প্রাণে অনুভূতির কাছে লেগেছে আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি লীলা না হলে তো বোঝা যায় না বিষয়টা রাধারানীকে শ্রীকৃষ্ণই সংকেত করলেন সংকেত পুঞ্জ কি আনন্দ আনন্দের আসছি মানে আজকে সুন্দরের সংকেত হতে কুঞ্জে মিলন হবে সুতরাং রাধারানী ব্যাকুলতা ব্যাকুলতা ভরে একটি দুটি মাত্র সতীকে সঙ্গে নিয়ে কুঞ্জে গেলেন সায়ংকাল অভিসারিকা তার উৎকণ্ঠার সঙ্গে বাসসজ্জিকা হয়ে গেলেন কুঞ্জ সাজিয়ে রাখলেন সাজিয়ে প্রতীক্ষা করছেন তো করছেনই কোনো পাত্তা নেই কাঁদতে লাগলেন শুরু হলো কান্না মন্দিরে লইয়া করে আমি রজনী গোয়াব সই সাধে নিরমিলু আশা ঘর কোন কুমতিনি মোর সে ঘর ভাঙিয়া নিল আমারে ফেলিয়া দিগন্তর কান্না চলছে সে আনন্দময় পুরুষ কিভাবে এদের মনে প্রাণে বেজেছেন তাদের ভাতৃময় উক্তিতে এই জন্য বলছেন তুমি আনন্দময় মঙ্গলময় অনেক শুনি কানে শুনি শুনি কিন্তু কোনোদিন তো অনুভব পায় এদের ভাবটা এরকম উচিত অনুভব তো কোনোদিন পায় আমাদের অনুভব এদের অনুভবটা দেখি যার কথা সেই কথনীয় ভগবানের তো কথা সেই কথনীয় ভগবানের কিভাবে অনুভব এদের জাগে বন্ধুর সংকেতে আসি তিনি তো সংকেত করেছেন আমরা তো বলিনি বন্ধুর সংকেতে আসি এবেশ বানাইলু গো সকলেই বিফল ভেল মই না জানি বন্ধুরে মোর কেবা লইয়া গেল গো এবার সাধিল জানি কই তারপরে শুধু সেই জ্বালা আরো জ্বালার উপরে চাল ভগবান উপরে চান কিরণ উজর গো কোকিল কোকিলা ডাকে মাতি উদ্দীপন হচ্ছে এহেন রজনী হাব কেমনে গোয়াবো গো পরান্ন হয় তার সাথে প্রাণটা বেরিয়ে যাচ্ছে না কেন তাম্বুল গুয়া খপুর পুরল সই ওইগুলো আবার জ্বালা দিচ্ছে পিয়াবিনে তার মুখে দিব এহেন মালতির মালা বিথায় গাঁথিল গো এমনই রজনী গোয়াইব এছাড় পরাণ মোর বাহির না হয় গো এখনো আছে কারো আসে ধৈর্য ধরহ ধনী ভাইয়া চলিনু গো কুহি ধায় নরোত্তম ছুটি যাচ্ছেন খুঁজে খুঁজে হায়রান কোথাও পেলেন না সকাল হয়ে গেল রাধারানী একদম মরণাপন্ন অবস্থায় বিরোহী কাতরা সেই সময় অন্য চন্দ্রাবলী সম্ভব বিলসিত নায়ক সকালে তরে যাচ্ছে তেলটা ফুটছে তারপরে জল বিরহ হচ্ছে তো কি বিরহ আর তারপর অন্য নায়িকার সম্ভব চিহ্ন নিয়ে এসে হাজির এলটা টকবক করে ফুটছে তারপরে জল ঢালতে এসেছে জল তো হবেই ওতে আগুন জ্বলবেই তো দুঃখের পর দুঃখ আনন্দময় পুরুষ এই জন্যই বেদনার মতো বেজিস হে তুমি আমার এই এদের উক্তি হয়ে গেলেন স্মরণে ধরে কত প্রকার সাধনা করলেন না আর এতদিন মনে করেছিলাম যে তুমি আমার কিন্তু আজ যা দেখলাম তাতে মনে হলো যে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে দেখো তোমারই কোথায় আমি গৃহ কুলধর্ম আদি সব ত্যাগ করে গভীর রজনীতে ওহো কি কষ্টে এই কুঞ্জে এসে কত যে কষ্টে সারা নিশি যাপন করেছি আর তুমি কিনা অন্যের কুঞ্জে নিশি যাপন করে সকালে আবার জ্বালার উপরে জ্বালা দিতে এসেছো দূরের থেকে তোমাকে দণ্ডবোধ আর থেকে সব শেষ হয়ে গেল যাও এখান থেকে চলে যাও যাহি মাধব যাহি কেশব মা বোধ কই তাকাচ্ছেন না ঘুমটা কাঁদছে මාවද කොයිතව බාරුම් තාමනු සරසර සීරහ ලෝචන ජාතව හරති সাধু নাগর কত চরণে পড়ে কত কিছু করলেন না বেশি আবার কানতে লাগলো নিরাশায় হতাশায় নাগর ধীরে ধীরে কুঞ্জ ছেড়ে চলে রাধারানী তো ঘুমটা নিয়ে কাঁদছেন সখী বলছেন কি রাধে আর ঘুমটা নিয়ে কান্নার কোনো দরকার নেই ও তো চলে গেল এরপর চলো ঘরে যায় চমকে উঠেছে ঘুমটা খুলে বলছেন চলে গেছে সখী কি আশ্চর্য তোরা থাকতে চলে গেল এইটুকু কোথায় চলে গেল যখন গেল তখন তোরা রাখলি না কেন দেখুন দুঃখের উপরে দুঃখ সখীকে বলছেন তোরা রাখলি না কেন আরে বা তোমার পায়ে ধরে তো সাধলো তুমি তাড়িয়ে দিলে তাকে তোমার কুঞ্জের থেকে কত গাল দিয়ে আর শেষকালে দোষটা আমাদের ঘাড়ে বলছো রাখলে না কেন কি আসছে ও তো তোমার চরণে পড়ে সাধলো সুতরাং সখী আমি বুঝতে পারিনি যে সে অল্প এইরূপ কথাতে চলে যাবে এইটুকু কথা সইতে পারবে না সুতরাং সখি তাকে না আনলে আর প্রাণ দেহে প্রাণ থাকে না তাকে নিয়ে সুখীগণ সখীগণ বললেন তুমি যাও আমরা যাব না আমরা তার কাছে যাব না ললিতা বলছেন বিশাখীকে চল ঘরে যায় ওকে কানতে দে সুখীগণের থেকে যে একটু আশ্বাস পাবেন তাও নয় এই শঙ্খ বণিকের করা যেমনি যাইতে আসিতে পারে দুই দিকেই পারে এই জন্য বলছেন তুমি তো আনন্দময় কানে তো শোনা যায় আমাদের অনুভব নাই শ্রবণ মাত্র মঙ্গলম আমরা শুনি যে তুমি মঙ্গলময় আনন্দময় এই কথাগুলো লোকে বলে শুনতে পাই কিন্তু ওহে এই অনুভব তো আমাদের কোনোদিন জাগে না সখীও এখন বলছে রাধারানী কি করেন তাহলে তো সুখী তার উপরে রাগ করে তুমি অন্যায় করেছি আর তো শ্লাঘা চলছে আরো দুঃখের উপরে আন্ধল প্রেম পহিলে নাহি এরিলু সো বহু বল্লব কান আদর বাদে আদর সাধে বাদ করি তা সহ অহর্নিশি জলত প্রাণ সখিরে কো কহ মরমক দাহ দাহের উপরে দাহ কি করে অনুভব আসবে আনন্দময় অবস্থা সকিরে কো কহ মরম কো সরে ভেল জর জর তা করো ধরসনা দেখি এখন আর যে মান বহুত করে মারলাম সে এখন তার দর্শনী সব চুমা দেখি এইরূপ কান্নার পর কান্না সখী আবার তিরস্কার তোমাকে প্রথমেই বলেছি কহিলে কহিলাম তোই তার সঙ্গে ভরমহি লেহ বাড়াও বি জনম গোয়াও বি এখন কান্না কি হয়েছে সারা জীবন তোকে কান্না কি দারুণ বিলিগুণ পর কি পর করু সে কাহে সকলে নিজ দিহা দিনে দিনে খোয়সি ইহর উপলাবনি জীবইতে ভেল সন্দেহা শরীরটা কি ছিল সোনার দেহ কি করলি কি ওদিন বা ভাঁচলি যো তুম হৃদয়ে প্রেম তরু রূপরি শ্যাম জলধর সে সব নন নিরদেহি দেখুন কি প্রেম আর কোন জায়গায় আমাদের সেবা লাভ করতে হবে তাই এখন চিন্তা আমরা বলেছি ঘনীভূত আনন্দটি জমাট বেঁধে এই দুঃখ রূপে অনুভূত হয় এই প্রেমানন্দ গোপী ছাড়ার কারণ মানে এত জমাট বাঁধা সুখ এটা এটা আনন্দের চরম পরিণতি সেইটি এই রূপে অভিব্যক্ত হচ্ছে এই জন্যই তো এরকম ব্যাখ্যা এবং ওই ব্যাখ্যার থেকে এটা কোটি কোটি গুণ শ্রেষ্ঠ যা ব্যাখ্যা এর পূর্বে করা শ্রমণ মঙ্গলম শুনতে খুব মধুর লাগলো কিন্তু তার থেকেও মধুরাতি মধুর এই বস্তু ভূপতি প্রেমের অনুভূতি যাদের আছে ঈশামৃত একত্র মিলন এই সঙ্গীতে মেশা দুইটারই আস্বাদন পাবে এবং চমৎকৃতি আস্বাদন শুনতেই মঙ্গল হয়ে কোনোদিন আমরা অনুভব করিনি তারপরে বললেন শ্রীমদাততম শ্রীমৎ শ্রিয়া সৌন্দর্যাদিনা তৎকৃতেন মদেন নিজজন অনাদরাদি লক্ষণে তো আততম সর্বত্র প্রসিতম তোমার সৌন্দর্য ইত্যাদি আছে তো ও সে সৌন্দর্যের কথা আর বলার নাই এই জন্য লোকে তো তোমার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে সেই জন্য তোমার এত অভিমান মত যে সেই অহংকারে তুমি নিজজনকে একবারে গ্রাহ্যই করো না আমরা মরে যাই যা করি তোমার আর গ্রাহ্যই নিজজন অনাদরাদি না তো এই রূপে ওই স্ত্রী মদনে আততং বললেন এই রূপে তোমার কথাটা বিস্তৃত হয়েছে নিজজনকে গ্রাহ্য করো না অহংকারে সৌন্দর্যের অহংকার তুমি মনে করো আরে যেদিকে যতই দুঃখ দিই আমি একটু হাসলেই তো ওরা বলেছে একটু হাসলেই সব ঠিক হয় সুতরাং আমাদেরকে দুঃখ দেওয়ায় তোমার বাধে আমাদেরকে অনাদর করায় তোমার কোনো বাধে এই বিষয়ে তোমার কথা সারা সর্বত্র প্রসারিত হয়েছে ওই যে স্ত্রী মানে সৌন্দর্যের তার থেকে দেখার সঙ্গে সঙ্গে অন্তরাল কিন্তু আস্বাদন কত চমৎকৃতি এই রসের আস্বাদনেই মহাপ্রভুর কুর্মাকৃতি এটা জানতে হবে এই রসের আস্বাদনেই তো কুর্মাকৃতি হলেন তিনি আর অস্থি সন্ধি দিয়ে যখন বাইরের দিকে ঠেলে দিল আস্বাদন তখন অস্থি সন্ধিগুলো একবারে প্রেমময় কলেব একবারে বাইরে শ্লথ হয়ে গেল আর যখন প্রাণটাকে ভিতর দিয়ে টানল এই আস্বাদন তখন অস্থিগুলো একবারে সংকুচিত হয়ে দেহ সমস্ত কুর্মাকৃতি সে অসাধারণ ব্যাপার তখন এরূপ দেহটিকে দেহটি কুঁকড়ে গেছে তা নয় এইগুলো নরম হয়ে সব কুঁকড়ে কুর্মের মতো ভিতরে ঢুকে গেছে অস্থিগুলি নরম হয়ে কুঁকড়ে সংকুচিত হয়ে ভিতরে ঢুকেছে এমনি হাতগুলো চেপে যে তিনি কুরু আকৃতি হয়ে আছেন তা না ওগুলো ভিতরে ঢুকে গেছে সাধারণ এই ভাব যখন চেতনা এলো ভক্ত মনের চেষ্টায় তখন ভাবে ভাবে মহারণ হচ্ছে তখন বলছেন ভাব সাবল্যে লীলাসুকের কথা মনে হচ্ছে কিনুহক কৃণুম কৈশ্যব্রুম কৃতকৃতমাশয়া কথয়ত কথমন্যাং ধন্যাং ও হৃদয়ে স মধুর মধুর স্মেরাকারে মনোনয়ন উৎসবে কৃপণ কৃপনা কৃষ্ণে কৃষ্ণাং চিরং বতলম্বতে কৃষ্ণের এই বিরহে উদ্বেগে মন স্থির নহে প্রাপ্ত পায় চিন্তন না যায় যেবা তুমি সখীগণ বিষাদে বাউল মন কারে পুছো কে করে উপায় সখী এই কৃষ্ণ বিনা প্রাণ মোর একবার প্রাণটা ফেটে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে বলছেন কি বলছেন সখী একটা স্থির করেছি কি জানো ওকে ভালোবাসলেই এবং মনে রাখলেই আর ওর কথা বললেই দারুণ দুঃখ আর দুঃখ ছাড়া কিচ্ছু নেই অতএব কৃষ্ণ কথা অধন্য কহ অন্য কথা ধন্য যাতে কৃষ্ণের হয় বিস্মরণ যাতে এরপর ওকে ভুলতে পারি না ভুলে আর কোনো উপায় যেখানে আস্বাদনের চরম পরিণতি সেই গম্ভীর এই রস যে রসের কথা উল্লেখ করছে প্রলম্ভ রস সকিয়া তার কথা বলবেন সকিও ভাবছেন আমরা কথা না বললে যে তুমি তাকে ভুলবে এ তো হয়ে গেছে বুঝাই গেছে কহিতে হইল স্মৃতি চিত্তে হইল শ্রীকৃষ্ণ স্মৃতি সখীকে কহে হইয়া বিস্মৃতে সুখিরে যারে চাহি ভুলিতে সেই সুইয়া সে চিতে কোনোতে না পারি রাধা ভাবের স্বভাবার কৃষ্ণে করায় কামক জ্ঞান কামক জ্ঞানে ত্রাস হইল চিতে বলে যে জগত মারে সে পশিল অন্তরে এই বৈরি নাদে পাথরিতে এত তো বলছি তোমাকে কিন্তু তোমাকে তো ভুলা যায় না ওই যে মার ভুলতে দেবে উৎসুকের প্রাবণ্যে জিতিয়ন্য ভাব সন্নি উদয় কইল নিজ রাজ্য মনে মন না হয় আপন বস মনে হইল লালস দুঃখে মনে করেন ভৎসনে মনমুর বাম দিন কৃষ্ণ বিনা জল বিনা যেন মিন কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায় মধুর হাস্যনয়ন মননেত্র রসায়ন কৃষ্ণে তৃষ্ণা দ্বিগুণ বাড়ায় হা কৃষ্ণ প্রাণধন হা পদ্মলোচন হা দিব্য সদ্গুণ সাগর आ শ্যাম সুন্দর হা পিতাম্বর ধরো हा राज বিলাস নাগর কাহা গেলে তোমা পাই তুমি কহ চাহা যাই এত বলি চলিল ভাইয়া এবারে শেষকালে ছুটে যাওয়া পাগলে কিন্তু তত্ত্বটি কি অখণ্ড অধ্যায় জ্ঞান একবারে সাকাশ পরাগতি আর থেকে ভারী করতো নাই কিন্তু ছুটে যাচ্ছেন কোথা গেলে তোমাকে পাবো পাগলের মতো এই রসের মাদনায় আস্বাদন এই জন্য কথাটা এরা বলছেন কি কৃষ্ণ যে বললেন যে তুমি কিছুক্ষণ পর্যন্ত তোমরা আমাকে পাবে সেই সময় পর্যন্ত একটু আমার কথায় মনটাকে স্থির করো বলে না কথায় হবে না দেখা দাও ছুটে যাচ্ছে তো কথায় হবে না কোথায় বাড়বে যে কোথায় তো বিরহ জ্বালা বেড়ে যাবে দর্শন দাও কথার কথা বলবে না যারা তোমারই কথা বর্ণনা করে তারা দা তাদের সঙ্গে দরকার নাই দা ধাতু ছেদনার্থে দো অবখণ্ডনে বললেন মহাঘাতকা তারা তোমার কথা বলে আমাদেরকে কেটে দেবে হতে তারা তাদের সঙ্গে আর প্রয়োজন নাই তোমার কথায় কোনো দরকার নেই তোমার কথা শুনলেই মরে যেতে হবে বলছেন মৃতম মৃত্যু তো দেখো তুমি বলছো কথা শুনে জীবিত থাকো অত অধুনা সায়া খনং জিজি বিশুনাং তেন অলম্বিত ভাবো তোমার অদর্শনে তোমারই দেহে তোমারই সেবার উপকরণটাকে আমরা বাঁচিয়ে রেখেছি তোমার অদর্শন জ্বালাতে কিছুক্ষণ তুমি দর্শন দেবে এই আশায় এই তোমার সেবার উপকরণে দেহটাকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি কিন্তু তোমার কথা যদি এই সময় শুনি তো মরে যাবে দেহটা তো সেবা হবে কি দিয়ে এই কথা বলতে চাচ্ছি এই হচ্ছে সমস্ত কথার সার নিষ্কর্ষ ওই যে ছুটে যাচ্ছেন মহাপ্রভু সঙ্গে সঙ্গেই বলছেন তার কথা দরকার নেই কথাই কি হবে গোস্বামী পাদ তিনি এই শ্লোকের বৃহৎক্রম সন্দর্ভ টিকায় লিখেছেন বললেন তব কথা অমৃতং শুনতে তোমার কৃষ্ণ যেন বলছেন যে যাব যাব নিশ্চয়ই যাব তোমাদের কাছে একটু দাঁড়াও নহে তুমি তো অনেক কথা বলো তোমার কথাগুলা শুনতেই অমৃতের মতো লাগে কিন্তু কাজে কিচ্ছু না শুনতেই অমৃতের মতো লাগে আমাদের তত্ত্ব জীবন ভুকটা আমাদের কথা অনুসারে কাজ করো না তখন জ্বালাটা বেড়ে যায় তবে কথা অমৃতম তত্ত্ব জীবন শুনতে অমৃতের মতো কথা বলবে কাজে করবে না সুতরাং জীবনে জ্বালা বাড়বে তত্ত্ব জীবনম কবি বিরোধিতং বলে শাস্ত্রকারগণ তোমার কথার প্রশংসা করে কিন্তু প্রেমিক করে না শ্রীজীবের বাক্য শাস্ত্রকারগণ তোমার কথা প্রশংসা করেন কিন্তু প্রেমিকে করেন না প্রেমিকে বলেন ওর কথা ভালো নয় ওকে ভুলার চেষ্টা করাই ভালো প্রেমিকেরাই কথা কর্মসাপহম দুঃখ নাশক বলে আমরা শুনতে পাই কেবলমাত্র কর্মসাপহম শ্রবণের মঙ্গলম শুনতে পাই দুঃখ নাশক কিন্তু কোনোদিন আমরা কাজে সেটা দেখিনি অতএব এরপর আর তোমার কোথায় প্রয়োজন নেই কথা না বলে বরং কিছুক্ষণ বেঁচে আছি যদি তোমার দেখা পাই আশায় কিন্তু কথা শুনলে তো মরেই যাবো কথা নয় তুমি সাক্ষাৎ এসে দর্শন দিয়ে আমাদের জীবন রক্ষা এই প্রার্থনা তারপর আমাদের গোস্বামীপাদ এই শ্লোকের পাক্ষাকে এখানে সমাপ্ত করলেন আগামীকাল এরপর ব্রজ সুন্দরী গুণের উক্তি रहसि संविदो जाहिदि स्पृशनु मन भुवयन्ति সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে सर्वलीला मुकुटमुनि श्री श्रीराज पंचर भाई सूफी गीति नाम एक अध्याय दशम संख्यक श्लोके रास वक्ता भगवान श्रीपाद बादरानी विरहवती ब्रजसुंदरी गणेर उक्ति श्याम सुंदरी অতুলনীয় সৌন্দর্য মাধুর্যের আকর্ষণ বর্ণনা করতে গিয়ে এই শ্লোকে বললেন রহসিতং প্রিয় প্রেম বীক্ষণম বিহরণং চতি জ্ঞানমঙ্গলম রহসি সংবিদো যা হৃদি স্পৃশহ কুহকনো মনঃ কোবয়ন্তি ব্রজসুন্দরীগণ বললেন হে প্রিয় हे कुह अर्थात मायावी कुमार जे ध्यान मंगलम प्रेम वीक्षणम विहरणम तथा हृदय स्पृशा रहस्य संविदु ते अर्थात कुमार ध्यान मंगल রহসিতম অবল্লাস পূর্ণ হাস্য এবং প্রেম বীক্ষণম অর্থাৎ সপ্রেম দৃষ্টিপা আর বিহরণঞ্চ তো আর বিহরণঞ্চ অর্থাৎ তোমার যে সকার সঙ্গে গমনের মাধুরী এবং রহস্য সংবিদু যা কিশোর আর মর্মস্পর্শী নির্জনের যে সংকেত আলাপ নর্ম বচন এ নস্মাকং মন ক্ষোভন্তিহি এই সমস্তগুলি তোমার আমাদের মনকে নিশ্চিত রূপে নিরতিশয় ভাবে ক্ষুব্ধ করে তুলছে পূর্ব শ্লোকে ব্রজসুন্দরীগণ শ্রী শ্রী শ্যাম সুন্দরীর কথামৃতের অপূর্ব মহিমা নানাভাবে কীর্তন করলেন সহজ সরলভাবে এবং ব্যাস স্তুতির দ্বারা নানাভাবে কথামৃত কীর্তন করে আর এই শ্লোকে বলছেন যে হে প্রিয় শ্যাম সুন্দর তোমার যে কথামৃত তুমি কথামৃতের তুলনা নেই সত্যই সকলের এই প্রাণে অপূর্ব অমৃতের সঞ্চার করে তোমার এই কথামৃত কিন্তু আমরা তোমারই প্রথম রীতে ধৈর্য ধারণ করে আর তোমার প্রতীক্ষা করতে পারছি কারণ যারা তোমাকে না দেখেছেন তোমার এই মধুর মনোহর শ্রীমুখের হাস্য তোমার শ্রীমুখের মধুর বচন নয়নের সরস দৃষ্টিপাত যারা দর্শন না করেছেন তারা তোমার কথামৃত অবলম্বন করে তোমার প্রতি খায় আশায় সময় কাটতে পারে কিন্তু তোমার এই সৌন্দর্য মাধুর্যের যে লোভনীয় আকর্ষণ তাতে সাক্ষাৎ ভাবে আমরা প্রলুব্ধ হয়ে পড়েছি সুতরাং আমাদের সামর্থ্য নেই এই বিশাল বিপুল লোভনীয় বস্তুর থেকে আর কিঞ্চিত এই বস্তু না দেখে অপেক্ষা করে তোমার কথামৃত নিয়ে থাকতে পারি জীবিত এটি আমাদের পক্ষে সর্বথা অসম্ভব হয়ে দাঁড়িয়ে এই শ্লোকে ব্রজ সুন্দরীগণ তাদের বিশাল বিপুল ট্রেনের নিকটে কৃষ্ণময় বৃত্তির যে অপূর্ব আকর্ষণ সেই আকর্ষণের কথাই ব্যক্ত করছে স্বভাবতেই কৃষ্ণ মাধুর্যের মূর্তি কিন্তু সেই মাধুর্যকে আস্বাদন করতে গেলে প্রেমের দরকার কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম কৃষ্ণ মাধুরী একমাত্র প্রেমের দ্বারা আশ্রয় এবং যার যেমন প্রেম তিনি সেইভাবে আস্বাদন করে থাকেন যস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্য আস্বাদয়তি সর্বোপরি এই গোপিকার প্রেমে কৃষ্ণ রসময় আনন্দ ঘন বিগ্রহ কিন্তু শৃঙ্গার রসির প্রাধান্য সাক্ষাৎ শৃঙ্গার এই সাক্ষাৎ শৃঙ্গারকে ব্রজ সুন্দরীগণ তাদের মধুর প্রেমে যেভাবে আচ্ছাদন করেন এরূপ আচ্ছাদনের শক্তি আর কারণ গোবিন্দের সৌন্দর্য মাধুর্য এদের চিত্ত মনকে পাগল করে দেয় লোভনীয় আকর্ষণের হাত রানু তাদের পক্ষে বড়ই কঠিন হয়ে পড়ে এই যুগে তার দৃষ্টান্তের অভাব নেই ভাব বারাধারানির অবলম্বন করে এলেন আমাদের মহাপ্রভু ঠিক এই রসা সাধন করবার জন্য কি আকর্ষণ দেখাল একদিন করেন প্রভু জগন্নাথ দর্শন জগন্নাথে দেখেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আচম্বিতে স্ফুরে প্রভুরে কৃষ্ণের পঞ্চগুণ পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রীয় আকর্ষণ একসঙ্গে পঞ্চগুণ একসাথে পঞ্চেন্দ্রিয়ের টানে টানা টানি প্রভুর মন হইল এই বিষয়গুলো গোপী প্রেম ছাড়া রাধারানীর প্রেম ছাড়া এই বিষয়গুলো অন্য প্রেমিকের পক্ষে অতি দুর্গেয় পূজাই যাবে না তো আবার এই বস্তুটার আস্বাদন হবে কি করে সুন্দরীগণ বলছেন বললেন তোমারই লোভনীয় সৌন্দর্য মাধুর্যের আমাদের উপরে কি আকর্ষণ এ তোমাকে বুঝাবার আমাদের সুতরাং তোমার কথামৃতে যারা তোমাকে না দেখেছে তোমার এই লোভনীয় সৌন্দর্য মহাবীর্যের আকর্ষণে যারা না পড়েছে তারা তোমাকে লাভ করবার আশায় তোমার কথামৃতের অবলম্বনে থাকতে পারে থাকুক আমাদের থাকা সম্ভব নয় মহাপ্রভুর মন পঞ্চেন কৃষ্ণের পঞ্চেন্দ্রিয়কে পঞ্চেন্দ্রিয় একসঙ্গে টানছে আপন আপন দিকে টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানী হেনকালে ঈশ্বরের উপভোগ সরিলা ভক্তগণ যত পাঁচ দিকে একদিকে টানছে এ জগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি তাহে ডোবায় আগে ওকে আগে ডোবা কৃষ্ণ বচন ঘুরি নানারস নর্মধারী তার অন্যায় কথন না যায় জগৎ নারীর কানে মাধুরী গুণে বাঁধি টানে টানা টানি কানের প্রাণ যায় কৃষ্ণ সুশীতল কি কহিব তার বল ছটায় যিনি কটিন্দু চন্দন সশৈল নারীর বক্স তাহা আকর্ষিতে দক্ষ আকর্ষ এ গণব কৃষ্ণাঙ্গ সৌরভ ভর ঋগমদ মদহর মিলোৎপলের হরে গর্বধন জগৎ নারীর নাসা তার ভিতর করে বাসা নারীগণে করে আকর্ষণ আকর্ষণ ছাড়া অন্য কিছু কথা স্নেহ অধরামৃত তাতে কর্পূর মন্দ স্মিত সমাধির্যে হরে নারীর মন ছাড়ায় অন্যত্র লোক না পাইলে মনক্ষোভ প্রয়োজন নারীগণের মূলধন মূলধন হারিয়ে কতক্ষণ থাক এই জন্য বললেন যারা দেখেননি তোমাকে তারা অপেক্ষা করুন কথা আমৃত আর সাধন করে আমরা পাচ্ছি এই যে কিছুক্ষণ আগে তুমি যে আমাদের কি দিয়েছ যদি জন্ম জন্ম তোমার সেই সেবা করে আমরা তোমার সেই যে অবদান তার দিন শোধ করার চেষ্টা করি থাকেন অনন্তকাল সেই বাহু প্রসার পরিরম্ভ করালো করু নিবিস স্তনলভান সনালভন নর্ম હિલ્લાવલોકહસિતૈ બ્રજસુંદરીહિ তম ভয়ন রতিপতি রোমাঞ্চকার টুকুনি যা এই কিছুক্ষণ আগে যে রমণীয় সৌন্দর্য মাধুর্যের আকর্ষণে আমাদের ফেলেছ কে কুহ হে মহামায়াবী কথা স্মরণ করে আমাদের জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে যায় তোমার দর্শন বিহনে অপেক্ষা করবো কি করে বিরহ সুন্দরীগণ আজই যে পেয়েছেন প্রথম তা না আমাদের গোস্বামী পাদল এই শ্লোকে শ্রীকৃষ্ণের পূর্বর আগে কথাগুলো স্মরণ করিয়ে বলছেন কৃষ্ণ যদি বলেন যে ননু বিচার লুব্ধা দুর্লভে মই প্রথমে তোমরা তো সবকিছু জানো বুঝতে পারছো যে আমি তোমাদের দুর্লভ বলছো নিজের মুখে সুতরাং এইরূপ অনুরাগ করছো কেন আর দুর্লভ বস্তুতেই যদি অনুরাগ করছো তা আমার কথা শ্রবণ কীর্তন করেই নিবৃত্ত হও এই জন্য বলছেন তৈব পূর্বানুরাগময়ং চরিতং দূষয়ন্তী ত্রিমি বলছেন তিনটি শ্লোকে শ্রীকৃষ্ণের যে কথাগুলো তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি মনে করে দর্শন শ্রবণাদি যা তয়োর উন্মূলতি প্রাগই পূর্বরাগ সৌচ্ছতি অর্থাৎ নায়ক নায়িকার মিলনের পূর্বে যে পারস্পরিক একটা কামনাময়ী রতি পরস্পরের মিলনের জন্য তাকেই পূর্বরাগ বলা অনুরাগ মিলন এই প্রকট লীলার সেই যে নিত্য মিলন মাধুরীকে যোগ মায়া নূতন দর্শন নূতন পরিচয় নূতন আস্বাদনের ভিতরে একেবারে প্রলোভনীয়ময় করে তুলেছে সবই অভিনব শ্রীকৃষ্ণের এই আনন্দিনী শক্তি মূল আনন্দিনী শক্তি রাধা রাধা কৃষ্ণ এক আত্মা কিন্তু এই স্থানে এই ক্রমলীলায় প্রথমে আগে উপর আগে দর্শন নয়ন প্রীতি সঙ্গ চিত্তের আসক্তি তারপর একটা একটা করে দশ দশ আগ্রহ এই মাধুর্য যোগমায়ার প্রভাবে এই প্রকট লীলা এই প্রকট লীলার একটা অভূতপূর্ব আস্বাদ খরচ করে দিচ্ছে নিত্য নবী আমাদের গোস্বামী পার্বণ বললেন শ্রবণ দর্শন পূর্বরাগের ভূমিতে এবং এগুলিরও বৈবধ্য বৈবিধ্য আছে যেমন শ্রবণ বলতে মানে নাম শ্রবণ লীলা শ্রবণ বংশী শ্রবণ আগে হচ্ছে ব্রজসুন্দরী গণিত তেমনি দর্শন বলতে স্বপ্নে দর্শন চিত্রপটে দর্শন সাক্ষাৎ দর্শন প্রত্যেকটি কি আকর্ষণময় যখন সাক্ষাৎ দর্শন করেছেন তখন তো আকর্ষণ আছেই কিন্তু যখন সাক্ষাৎ দর্শন করেনি করেননি তারা তখনও আকর্ষণ কি কম নামটি কেবল শুনছেন কৃষ্ণ নাম শাম নাম নাম কর্ণের ভিতর দিয়ে প্রবেশ করে সাক্ষাৎ হৃদয়ের মধ্যে নামিকে মুহূর্ত করে দিয়েছে রাধারানী বসে বসে কাঁদছেন পাগলিনীর মতো অন্তরে প্রবেশ করেছে নাম যার নাম তাকে পাওয়ার জন্য দর্শনের জন্য ব্যাকুল করেছে চিত্তকে তার চরণে দেহমন প্রাণকে সমর্পণ করিয়ে দিয়েছে এত আকর্ষণ সখী জিজ্ঞাসা করছেন তোমার কি হলো রাজারানী বলছেন সখী রে কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ না জানি কতেক মধু সাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবস করিল গো মনে বা পাশরিব তারে পাওয়ার ইচ্ছা করছেন না ভুলে যাওয়ার ইচ্ছা করছেন প্রেম কি পাশরিব করি মনে পাশরানা যায় গো কি করিব কি হবে উপায় কহে কুলবতী কুল নাসে আপনার যৌবন যা চায় একদিন সহসা স্বপ্নে দর্শন করলেন সেখানে কি আকর্ষণ এই জগতে রজতম গুণের স্বপ্নের মতো নয় ওটাকে আমাদের গোস্বামী পাদগুলির স্বপ্ন বিলাস কি অবস্থার মধ্যে রাধারানী স্বপ্নটি দেখছেন বর্ষাকাল আকাশ ঘনঘটাচ্ছন্ন গভীর রজনী নিশুতি রাত সেই সময় রাধারানী বৃষ্টি হচ্ছে সেই সময় সেই নিশুতি রাতে নিদ্রা যাচ্ছে রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন রিনিঝিনি শবদে বরিষে পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে নীল যাই মনের হরিতে কুটির কাছে বলছেন স্বপ্নের কথা শিখণ্ডে শিখরে শিখণ্ড রোল মত্ত দাদুরি বোল ওকিল কুহরে কুতুহলে ঝিঝা ঝিনিকি গাজে ঝিঝা ঝিনিকি বাজে দাহু কিসে ঘন গাজে স্বপন দেখিনু হেন তালে কি দেখলেন রূপে গুণে রস সিন্ধু মুখচ্ছটা যিনি হিন্দু মালতীর মালা গলে তোলে বসিমোর পদতলে পায়ে হাত দেয় ছলে আমা কিন বিকাইন বলে জীবাতে ভুর ভঙ্গ ভূষণের ভূষণ অঙ্গ কাম মোহে নয়নের হাসি হাসি কথা কয় পরাণ কাড়িয়ালয় মন মজাইতে কত রঙ্গ জানে রসালেছে দে কোল মুখে নানি ধরে বল অধরে অধর পরশিল কি আকর্ষণ স্বপ্নে আবার একটা অভিনবতা সাক্ষাতের একটা অভিনব আকর্ষণ আবার স্বপ্নে আছে স্বপ্নে আকর্ষণময় বস্তু যারা দেখেছেন তারা অনুভব করতে পারবেন কথা আর সাক্ষাতের তো কোথায় নেই চিত্রপটে দর্শন করে পাগলিনী হয়ে গেলেন আমরা বললাম বিশাখা যখন একে আনলেন দর্শন করে উৎসাহিত বিষ্ণুকে কি দেখালে এটা কি ছবি ওই তো ছবির ভিতর থেকে বেরিয়ে এলো ওই তো অষ্টগুলি তার কাঁপছে ওই তো নয়নে তার কি বাঁকা চাহনি রাধারানী হৃদয় ব্যথায় পড়ে এমনি ভাবে দর্শন সাক্ষাৎ দর্শন যখন সাক্ষাৎ দর্শন হলো সৌন্দর্য মাধুর্যের পারাবাড়ি দেহমন সব ডুবে গেল সেখানে সবই সমর্পণ করে কতভাবে মহাজনগণ বর্ণনা করেছে এখানে সেই সাক্ষাৎ দর্শনে যে কয়েকটি সৌন্দর্যের অনুভূতি পেয়েছেন তারই উল্লেখ করছেন এই শ্লোকে বলছেন প্রহসিতম প্রহসিতমটি কি প্রহসিতং প্রকৃষ্টম সহজত হাসিটি কি স্বাভাবিক একটা কিন্তু ব্রজসুন্দরীগণ বললেন তুমি আমাদের দর্শনে যে হাসি হেসেছ সেই হাসিতে কি তোমার মনের সম্পূর্ণ কথাটি অভিব্যক্ত হয়নি আমাদের নিকট অনেকে মনে করেন শ্রী ভগবান ব্রজ সুন্দরীগণকে কৃতার্থ করার জন্যই তাদের সঙ্গে মিলিত হন কারণ তিনি আত্মারাম আত্মা কিন্তু আমাদের সুকমুনি এই কথা বলেনি প্রথমেই বলছেন ভগবান অপি ভগবানও এবং রন্তু মনস্ত্রে বলে আত্মনেপদ প্রয়োগ করছেন আমাদের ভগবান জ্ঞানী ব্রহ্মের মতো নন যোগীর সেই সাক্ষী পরমাত্মার মতো নন তিনি হচ্ছেন ভক্তির প্রেমা সাধন লোলু এই জন্য প্রথমেই গোস্বাই পাল লিখছেন টিকায় এরাতে প্রেম রসাদন লোলু তিনি প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারে আর এইখানে প্রেমের পরাকাষ্ঠা অতীত লিখিত আছে সর্বাতিশয় প্রেমবতী নাং ব্রজ সুন্দরী নাং মনোরথ পরিপূরণং এব ভক্তহিতার্থং সর্বং পূর্বত ভগবত মুখ্যতর প্রয়োজন এবং তদীব উদ্দেশ্য মুখ্যতম সুখম এটি তার মুখ্যতম আনন্দ ভক্তের হিতে সবই করেন এবং ভক্তের মধ্যে সর্বাতিশায়ী প্রেমবতী সুন্দরী গণের প্রেম তার অন্তরে এই প্রকার আকাঙ্ক্ষা যায় এদের প্রেম এদের সেবা বাসনা যে তার অন্তরে আকাঙ্ক্ষা জাগিয়েছে সে আকাঙ্ক্ষার অভিব্যক্তি হাসিতে অরুণ কোণে আমা পানি পরাণে বনসিদিয়া টানে কি আকর্ষণ অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে চঞ্চল জাতি তারপরে হাসি ঠিকই সেই প্রকার একটা ভাবাবেশময় হাসি রসভরে মন্থর লহু লঘু চাহনি কিদিঠি ধুলাহনি ভাতি করল মা কিহিয়ে সেল কি হানল জর জর কুরুদিন রাতি ওই হাস্য এবং হাস্যের সঙ্গে নয়নকুণের দৃষ্টি সজনী জবধরি পেখিলু কান তবধরি জগভরি ভরল কুসুম সর নয়নে না হেরিয়ান মজুমুখ দরসি বিহসি তনু মোড়ই বিগলিত বৌহন বংশ না জানিয়ে কোন মনোরথে আকুল কিশলয় দলে করু দংশ অতএসে সে মজুমন জলতহি অনুখন দৌলত চপল প্রাণ ওই যে হাস্যের সঙ্গে একটা ভাব প্রকাশ করেছেন একটা কোনো অনির্বচনীয় ভাবে ছবি ব্রজ সুন্দরী এঁকে দিয়েছে যে তাদের উপরে তার একটা কি বিপুল বিশাল কামনা রয়েছে ওইটি জানাচ্ছে সেই কামনার ছবি অঙ্কন করে দিয়েছে তোমার হাস্যের তার হাসির হিল্লি মোর পরাণ পুতুলি বলে দিতে চায় যৌবন নিশ্চয় সৌন্দর্য মাধুর্য দিয়ে তারা শ্যাম সুন্দরের সেবা করতে চান আত্মেন্দ্রীয় বাঞ্ছা নাই এটি হচ্ছে এখানে রহস্য দেহের সৌন্দর্য মাধুর্য হচ্ছে গোবিন্দ সেবার উপচার সেবা করতে না পেরে হৃদয়টি এত কাত হয়েছে কারণ দর্শন করেছেন তার ভিতরে লালসা এই জন্য বললেন তাতে কি তোমার সেই লালসা আমরা দেখিনি এক প্রকার হাসি সচরাচরই দেখা যায় আর তারপর তোমারই হাসি এবং প্রেম বিকশন সেই সঙ্গে আমার এবং সকার সঙ্গে যখন হেঁটে যেতে তখন কি বিহরণটা তোমার কি প্রকার যখন চলে যান হাবা বিস্ময় ব্রজ সুন্দরীগণকে দেখিয়ে দেখিয়ে হাসছে উপলয় নীলরতন দলিতাঞ্জন মেঘ পুঞ্জ যিনি বরণ সুচার কুঞ্চিত কেশ খচিত শিখি চন্দ্রক আসছেন শ্যাম সুন্দর নবনাগর কান কবি দেখছেন ভাবিনী ভাব বিভাবিত অন্তর দিন রজনী নাহি জানত আনো মধুরা ধর হাস মনোহর তুমি মুখে মধুর হাস্য আর ভাবাবে স্ময় অপূর্ব ভাবে ধীরে ধীরে আসছে কি বিহরণ তোমার সেই বিহরণ দর্শন করে আর আমাদের চিত্তে এরূপ আশাবন্ধ কারকম ধ্যান মঙ্গলম সবগুলি ধ্যান মঙ্গল ধ্যান মঙ্গলম তদ অনুচিন্তনে আশাবন্ধ কারকম সব আশাবন্ধ কারক সেইগুলি একটা আশা বা লালসার সৃষ্টি করে দিয়েছে যে তোমার ভিতরে এই কামনা রয়েছে সুতরাং আমাদের ভিতরে একটা ভাবাবিস্ময় ছবি এঁকে দিয়েছে তোমাকে লাভ করার জন্য এবং সেই আশায় আমরা বেশি সময় অপেক্ষা করতে পারছি না ব্রজ সুন্দরী গণের এই আশা বন্ধ আনন করে সৌন্দর্য মাধুর্য শ্যাম সুন্দরী এই ধ্যান মঙ্গল শব্দের দ্বারা সাধকেরও কিছু শিক্ষা আছে আমরা বলেছি যে ব্রজসুন্দরীগণের শ্রীমুখ উক্তিতে সাধকের বহু শিক্ষা নিহিত রয়েছে ব্যাখ্যা করলেন যে ধ্যান মঙ্গল এদের পক্ষে শ্যামসুন্দরের প্রতিটি চেষ্টা এদের অন্তরে একটা আশাবন্ধের সৃষ্টি করে অর্থাৎ জানিয়ে দেয় যে তাদের এই যে শ্যামসুন্দরকে আকাঙ্ক্ষা আছে তা নয় তারও এদের প্রতি পূর্ণতম আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাটি জাগিয়ে জাগিয়ে দেয় তাঁদিকে তাদের অন্তরে এঁকে দেয় এই জন্য আশা অন্ধকার কেন বলেছে নিজ তার নিজের ভাবটিকে ব্যঞ্জিত করে দেয় সাধকের ধ্যান মঙ্গল শব্দ সাধকের ধ্যানে কোনটি মঙ্গল এরা নিজেই বলছেন শ্যাম সুন্দরী সৌন্দর্য মাধুর্য হচ্ছে ব্রজ সুন্দরী গণে ধ্যান মঙ্গল আর গৌরীয় বৈষ্ণবের ধ্যান মঙ্গল কি আমাদের মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন ধ্যান মধ্যে কোন ধ্যান প্রধান রাম রায় বললেন রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান এক কথায় বললেন রাধা কৃষ্ণের চরণাম বুঝে আমাদের ধ্যান পদাম্বুজ শব্দটি দেওয়া হলো ওখানে ভক্তির সহিত আসলে পদাম্বুজ বলতে রাধা গোবিন্দের কথা নাম গুণ লীলা সব অন্য বিষয় আর চিত্তে আসতে দেবে যদি লীলা একটু শ্রবণ করেন তাদের তব বিক্রীড়িতং কৃষ্ণ নীনাং পরমমঙ্গলং কর্ণ পিজু সাধ্য তজন্তন্য স্ত্রীহাঙ্গনা যদি গোবিন্দের একটু মাধুরীর কথা আপনি শুনেন ধ্যানের কথা থাকে তার সৌন্দর্য মাধুর্যের এত আকর্ষণ বললেন তব বিক্রীড়িতং কৃষ্ণ নীনাং কর্ণ কর্ণপিছু সাধ্য যদি একটু কানে এসে যায় তাহলে তজন্তন্য তন্য ওটা অন্য স্ত্রীহাকে বের করে কৃষ্ণ স্পৃহাকে হৃদয়ে ভরপুর করবে অন্য স্পৃহাকে বের করবে যখন আমাদের শ্রী ভাগবত রাজশ্রী ভরতের চরিত্র বর্ণনা করছেন তখন বললেন যৌবন কালে দুস্তৈর্য স্ত্রী রাজ্য সম্পদ সব তিনি মলবত ত্যাগ করলেন দুস্তৈর্যান দার সুতান সুদীর রাজ্য হৃদি স্পৃশ উত্তম শ্লোক লালসন যদি কেউ বলেন মলের মতো ত্যাগ করলেন মল ত্যাগ করা যায় তাকে আর চিন্তা করতে ঘৃণা হয় যৌবনকালে দুশ্চর্য বস্তুকে এইভাবে ত্যাগ করলেন কেন বললেন যেহেতু উত্তম শ্লোক ভগবানের লালসা একটু জেগেছে তার জন্য ত্যাগ করলেন লালসা কি আমি এই জন্য ব্রহ্মা বললেন যতক্ষণ পর্যন্ত না তোমাকে জীবের হৃদয়ে ভালোবাসতে পারে ততক্ষণ অন্য বাসনা থেকে যায় তাবত तावत् रागातस्ति न तावत् कारागृहस्यम তাবত বহু অঙ্গি নিগড় যাবৎ কৃষ্ণ নদী সুতরাং শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তটি শুদ্ধ হয় তখন একটি নির্মল ধ্যানের সৌভাগ্য লাভ করেন সাধু রাধা মাধবীর গুণ লীলা সৌন্দর্য মাধুর্যের পারাবারে গোবিন্দের সৌন্দর্য মাধুর্য এদের হৃদয়ে এইরূপ হৃদয়টিকে কাতর করে তুলেছে এত আস্বাদন আকর্ষণ তার আর সাধকের তো যুগল মাধুরী আছে সেখানে রাধারানীর সৌন্দর্য মাধুর্য আবার গোবিন্দের সৌন্দর্য মাধুর্যকে বাড়াচ্ছে আবার গোবিন্দের সৌন্দর্য মাধুরী আবার রাধারানীর সৌন্দর্য মাধুর্যকে বর্ধিত করে অসীমের দিকে চলেছে সেটি ধ্যান মঙ্গল সাধকের আশায় ভাগবত আপনি শুনছেন শ্রীমদ ভাগবতেই তো ধ্যান মঙ্গলের কথা প্রথমেই রয়েছে যিনি ভাগবত বক্তা প্রথমে ভাগবত আরম্ভ করছেন তিনি ভাগবত লিখলেন ব্যাস মুনি সুখমুনি ধ্যান মঙ্গলের কথা তো প্রথমেই আছে জন্মাদৃষ্ট যত অন্যাদিতরত চাত্রিশিগ্র সরাট তেনে ব্রহ্মদিদা জাদি কবৈ মুজ্জন্তি যত্রায় তেজবারে মৃদান যথা বিনিময় যত্র তিসর্গ মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি সত্যং পরং ধীমহি সত্য স্বরূপ পরমেশ্বর শ্রী শ্রী রাধা মাধবীর ধ্যান করি রাধা মাধবীর ধ্যান বললে হ্যাঁ রাধা মাধবীর ধ্যান এই ভাগবতীর প্রতিপাদ্য তারাই জন্মাদৃশ্য যত আদৃশ্য বলতে আদি রস শৃঙ্গার রস এই শৃঙ্গার রস রসের জন্ম যাদের থেকে যৌ এব শৃঙ্গার বিদ্যাং পরম নিধান মিত্র যারা হচ্ছেন এই শৃঙ্গার রসবিদ্যার পরম নিধান শৃঙ্গার রসের আদিবাস মানে শৃঙ্গার উদ্ভব হয়েছে যে শ্রী শ্রী রাধা মাধবের থেকে ইতরত রাসে সবকে ত্যাগ করে আর শ্রী শ্রী রাধারানীকে নিয়ে অন্যায়াত নিয়ে চলে গেলেন ধৃতরা কান্তাকে ত্যাগ করে অন্যান্য কান্তাকে রাধারানীকে নিয়ে চলে গেলেন বললেন কেন গেলেন অর্থেসু অভিজ্ঞ অর্থেসু মানে বললেন অর্থেসু বলতে এক তো রাধারানীকে নিয়ে না গেলে রাস হবে না কারণ সবার হৃদয়ে যে মান এবং সৌভাগ্য গর্ব জেগেছে সুতরাং মান এবং সৌভাগ্য গর্বে প্রশমন করে সকলের হৃদয়কে এক করবেন তবে তো সেই অর্থে অভিজ্ঞ আরও বললেন আর শ্রী শ্রী রাধারানীর মহিমা মহামহিমা প্রকাশ করবেন শত কোটি গোপীর মিলন মেলায় রাসে এই জন্যই রাধারানীকে তার মহিমা প্রকাশের জন্য ইতর আকাঙ্ক্ষাকে ত্যাগ করে অন্যায়াত রাধারানীকে নিয়ে চলে গেলেন জন্মাদৃশ্য যত অন্যায়াত ইতর ইতর অর্থে এই সমস্ত অর্থে যিনি পরম অভিজ্ঞ জন্মাদৃশ্য যত অন্যায় আদি তত চাক্ষি স্তবিজ্ঞ সরাট সরাট বলতে সেনৈব রাজদি ইতি সরাট যখন রাধারানীকে নিয়ে গেলেন তখন রাধারানী হয়ে গেলেন স্বাধীন ভর্তিকা কান্তা আর তিনিও হয়ে গেলেন সরাট রাধারানী সরাট অতএব তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে ব্রহ্ম পুরাণবিদং ব্রহ্মসম্মিতম ভাগবতে বলা হয়েছে এই পুরাণ ব্রহ্মসম্মিতম সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ এই ভাগবত পুরাণ এই ভাগবত পুরাণের মধ্যে যে সাক্ষাৎ রাসলীলা ওই আদি কবি ব্যাসমুনি বা সুকমুনি তেনে বিস্তারে আমাস রাসলীলাকে বিস্তার কীর্তন চলছে তেনে ব্রহ্মরিতাজ আদি কবয়ে মুজ্জন্তি যত সুরয় বলেন মুজ্জন্তি যত সুরয় দুটো ব্যাখ্যা এক সুরয় বলতে ভক্তগণ তারা মুজ্জন্তি অর্থাৎ তারা রাজ শুনলেই আনন্দ উৎসাহ প্রাপ্ত হয় মুজ্জন্তি যত শ্রয় এর মধ্যে এত রসের আস্বাদন যে শ্রবণী যারা ভক্ত সুরয় তারা আনন্দ উৎসাহ প্রাপ্ত সুরয় বলতে বললে সুরয় বলতে যে সমস্ত জ্ঞানী যারা এর অর্থ আস্বাদন করতে অক্ষম তারা বললেন নারী বাপরে রাস শোনা সর্বনাশ ওটা বাদ দিয়ে রাস না কিন্তু আসলে এই লীলাকে অবলম্বন করেই বলা হলো অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতা ভজতে তান্সিকরা যা শ্রুত্বা ভূতানাং শব্দটা কোথায় যায় ভূতানাং অতএব ভূতানাং বলতে জীবানাং যত সমস্ত জীব আছেন জগতের মধ্যে সকলের কর্ণে প্রবেশ করলেই সেইখানে প্রেম বিস্তার শুনতে তো সবাইকেই হবে সবার থেকে যারা যারা নিতান্ত হবে যাদের ভিতরের মধ্যে অধিকতর কামনা বাসনা গিজ গিজ করছে তাদেরকে আগে শুনতে হবে তার কারণ এত বড় শক্তিশালী সাধনা নাই করে দিয়েছেন এত বড় শক্তিশালী সাধনা নাই হৃদয়ের কামনা ব্যাধিকে নাশ করা যদি কেউ বলেন অধিকার আসবে তবে তো কিন্তু ভাগবতে ব্যাখ্যাকার তো অধিকারের কথা বলছেন না উনি কি বলছেন লীলার শক্তিটি দেখিয়ে দিন লীলার শক্তি দেখাচ্ছে লীলা কাচিত মণি মন্ত্র দিনাঙ্গিব অতর্কা শক্তির অস্তিত্ব অবগম্যতে আচ্ছা বোকা লোক যারা তাদের উপরে মন্ত্রটি কাজ করবে করবে না বুদ্ধিমানের উপরে কাজ করবে এর কথা আছে নাকি যারা বোকা মানুষ অজ্ঞানী মন্ত্র তাদের উপরে কাজ করবে না বিজ্ঞানের উপরে কাজ করবে মন্ত্র এরকম কথা কোথাও লেখা মন্ত্রের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছে মহাশক্তিশালী ওইখানেই গোস্বাই পাঁচটিকা লিখছে লীলায়া কাচিত মণি মন্ত্র মূষধাদিনাঙ্গিব অতর্কা শক্তির অস্তিতি অবগম্যতে যা সাধারণ তৎপর হয়ে বলে রাসলীলা ছাড়াও অন্যান্য লীলা শ্রবণ করলেও জীব তৎপর হবে আর তারপরে কি লিখছেন কিমুত রাস রূপা মীমাংসা ওটাকে একেবারে চরম অন্যান্য লীলা শুনলেও জীব তৎপর হবে আর রাস কিমুত রাস লীলা ইমাংসা সেখানে তো বলছেন না যে কোনো অধিকারী অধিকারী এটা শুনলে তো হবেই হবে বলছেন এই কথা সুতরাং উজ্জন্তি যশ্রয় এক তো যারা ভক্ত তারা এই কথা শ্রবণ করে আনন্দ উৎসাহ প্রাপ্ত আর যারা জ্ঞানী জ্ঞানী তারা বলেন এই কথা শুনবার আমাদের অধিকার নাই অধিকার নয় তারা অধিকার অপেক্ষা রাখে মোহিত হন আর ওখানে মুজ্জন্তি বলা হচ্ছে মোহিত বুঝতে পারেন তেজ বাড়ি মৃদাং যথা বিনিময় যত্রতি স্বর্গম দিশা মানে রাসে যেদিন প্রথম বাঁশি বাজল শ্যাম সুন্দরের সেদিন তেজ বাড়ি মৃদাং যথা বিনিময় অর্থাৎ তেজ বলতে আকাশে চন্দ্র বাঁশি সুরের সৌন্দর্য দেখে দাঁড়িয়ে গেল ও চলছে গতিটা স্থির হয়ে গেল বিনিময় হয়ে গেল উল্টো হয়ে গেল বাড়ি যমুনার জল শ্যাম সুন্দরের সৌন্দর্য মাধুর্যের বেরুন নাদে স্তম্ভিত হয়ে গেল মৃদাং বলতে পাথর গলে গেল যত্র তিসর্গ অমৃষা বললেন যে রাধারানীর থেকে ত্রিসর্গ অর্থাৎ তিন প্রকার কান্তার সৃষ্টি নিত্য সত্য এক গোপীগণ কার্য এক কমলাগণ আর এক মহিষীগণ শ্রীরাধিকা হইতে কান্তাগুণের বিস্তার কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর গোপাঙ্গনা আর কান্তাগুন সার শ্রীরাধিকা হইতে কান্তাগুনে বিস্তার যত্র বিসর্গম বিশাল ধামনা সেন সদানিরস্ত কুহকম বললেন অনেক কুহক আছে এই লীলায় যেমন মনে করুন জটিলা অভিমন্যু ইত্যাদি এই সমস্ত কুহকগুলিকে সেন ও ধামনা নিজের লীলার দ্বারা সমস্ত পরাভূত করে দিচ্ছে লীলার পরিপাটি সতকং পরং ধীমহি সেই সত্যস্বরূপ শ্রী রা শ্রী শ্রী রাধা মাধবে ধ্যান করি। ভাগবতের প্রথমেই পাঁচা কাণ্ড লিখছেন যাচ্ছে পালে। নিতograd শ্রী কৃষ্ণ সাইपाद বললেন এই ধ্যান মঙ্গলাম বলকে শ্রী শ্রী রাধা মাধব। মহাপ্রভুই কথা বললেন। রামানন্দের ভিতরে প্রণাদি। এবং শ্রী কৃষ্ণ সাইपाद লিখলেন যখন যে সময় সম্বন্ধ তত্ত্বকে একবারে চরমে শেষ করছেন শ্রীকৃষ্ণ সন্দর্ভের শেষে তখন বললেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তো দাঁড়িয়ে গেল কিন্তু ব্রজেন্দ্র নন্দনের মাধুর্য আস্বাদন করবার কৌশলটা কোথায় সেই কৌশলটি হচ্ছে এই স্বরূপ শক্তির যারা মূলীভূত আশ্রয় ব্রজ সুন্দরী মনের আশ্রয় গ্রহণ করা